করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম আলা রসুলহিল আমিন আম্মাবাদ আল্লাহর নবী আলিসাতামের হাদিসের আলোকে আমরা যে জীবন গড়ার সুন্দর একটি পথ পেয়েছি পৃষ্টি বাংলার মাধ্যমে দার্সে হাদিস এটি আমাদের জন্যে বড় একটি সুযোগ সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা আলোচনা করতেছি এখন ব্যবসা বাণিজ্য পর্ব এক্ষেত্রে কোন ব্যবসাগুলি হারাম হালাল এই নিয়ে আমাদের আলোচনা চলতেছিল যেমন আবদুল্লাহ আল্লাহ তালহ তার একটি উটের উপরে তিনি যাচ্ছিলেন চলতেছিলেন এই উটটা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছিল আর চলতে পারে না দুর্বল হয়ে গেছে ফারা আদা আই ইউসাইয়ে বাহু তিনি ইচ্ছা করছিলেন উটটাকে ছেড়ে দেব যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাক চলতে পারে না এমন উট নিয়ে আর কি দরকার কারণ তার পিছনে এখন সময় দিলে আরো নিজেও কি ক্লান্ত হয়ে যাবে তাই ইচ্ছা করলেন যে এই উটটাকে ছেড়ে দিবে যেদিকে ইচ্ছা সেদিকে সে চলে যাবে আন্নাবি এমন সময় আল্লাহ নবী আলিসাল্লাম আমার কাছে আসলেন এবং আমার জন্য দোয়া করলেন ওয়াদার আবাহ ওই উটটাকে আল্লাহ নবী কি করলেন মারলেন লাঠি দিয়ে বা হাত দিয়ে আঘাত করলেন ফাসারা সাইরান লামিয়াসির ওই উটটা এমন জোরে চলতে লাগলো যে ইতিপূর্বে আর এই ধরনের কোনোদিন তার গতিবেগ ছিল না দ্রুত চলতে শুরু করলো আল্লাহ নবীর দোয়া আল্লাহ নবীর পবিত্র হাতের মার খেয়ে বরকতপূর্ণ হাতের মার খেয়ে উটটা এত দ্রুত চলতে লাগলো যে এই ধরনের চলা আর কোনোদিন ইতুপূর্বে সে চলে নাই কালা বেনি বে উকিয়া আল্লাহ নই বললেন আলাই সালাতাম এক উকিয়াতে তুমি এই উটটা আমার কাছে বিক্রি করে দাও এক উকিয়া হচ্ছে প্রায় সাড়ে দশ তোলা সাড়ে দশ তোলা রূপা পরিমাণ হলো এক উকিয়া তো সাড়ে দশ তোলা রূপা আমি তোমাকে দিচ্ছি এটা আমাকে বিক্রি করে দাও কুলতুলা আমি বললাম না ইয়া রসুল্লাহ এটা বিক্রি করব না সুম্মা কালা বেনি এরপরে আল্লাহ নবী আবারও বললেন যাবের আরে উঠটা আমার কাছে বিক্রি করে দাও ভাবে এতহু বে উকিয়া আমি তখন আল্লাহর নবী আসসালামের কাছে এক উকিয়া অর্থাৎ আরবাইন দিরহাম চল্লিশ দিরহাম যেটা সাড়ে দশ তোলা দিয়ে বিক্রি করে দিলাম অস্তারাত্ম হোমলা নাহু ইলা আহলি পথে এটা আমি ছিলাম আল্লাহ নবীর কাছে বিক্রি করলাম ঠিকই কিন্তু শর্ত করলাম হে আল্লাহ রাসুল এর পিঠে চড়ে কিন্তু আমি মদিনায় পৌঁছব মানে দিলাম বিক্রি করে ঠিক আছে কিন্তু এর কে সোয়ারি হিসাবে বাহন হিসাবে ব্যবহার করব আমার বাড়ি পর্যন্ত এর পিঠে চড়ে কিন্তু আমি যাব। ফালাম্মা বালাগ তু আতাই তুহবিল জামাল আমি যখন বাড়িতে পৌঁছলাম ওই উটে আরোহণ করে আল্লাহ নবী আলিসালামের কাছে উঠটু নিয়ে হাজির হয়ে গেলাম ফানা কাদানি সামানা আল্লাহ নবী আলিসালাম আমাকে ওই উটির টাকা এক উকিয়া চল্লিশ দিরহাম সাড়ে দশ তোলা রূপা আমাকে দান করলেন দিয়ে দিলেন সুম্মা রাজা আতু আমি টাকা পেয়ে ওই দিরহাম পেয়ে এবার আমি রওনা হলাম ফার সালাফি আসারি ওর দিয়ে দিলাম আমি ওই স্বর্ণ চল্লিশ দিরহাম নিয়ে এবার আমি চলা শুরু করেছি আল্লাহ নবী আমার পিছনে একজন লোক পাঠিয়ে দিলেন যাও যাও জাবিরুল আবদুল্লাহকে রেখে নিয়ে আসো ফকালা জামালাক আল্লাহ নবী আসলাতাম এবার জাবির আবদুল্লাহকে বলছেন তুমি কি মনে করছো যে এই যে তোমার কাছ থেকে উটটা নেওয়ার জন্য এই কিনে নিলাম খোদ জামালাক ওয়াদারা হেমাক যাও এই তোমার উটটাও তুমি নিয়ে যাও আর তোমার দিরহাম চল্লিশটাও নিয়ে যাও ফাহুয়ালাক তোমার জন্য এটা আল্লাহ নবী আলিসাল্লাম তার উটও ফেরত দিলেন টাকাও ফেরত দিলেন না বরং যাও টাকাও নিয়ে যাও চল্লিশ দিরাম নিয়ে যাও হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে আর এখানের বর্ণনার হচ্ছে ইমাম মুসলিমের এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে কেউ যদি কোনো জিনিস বিক্রি করে আর এই জন্যে শর্ত করে তাহলে এই শর্ত করা জায়জ রয়েছে কেউ যদি বিক্রি করে জামার ঘরটা বিক্রি করে দিলাম তবে আমাকে এক সপ্তাহ থাকতে দিতে হবে এ হাদিসের আলোকে তাহলে জায়জ ওয়ানহু কাল আতাকারাজুলুন মিন্না আবদাল্লাহু আন্দবরিন ওয়ালাম ইয়াকুল্লাহু গাইরো ফাদান বিহিন নবী সাল্লাম ফাবাহু আলাই জাবির আবদুল্লাহ থেকে আরও বর্ণিত তিনি বলেন যে আমাদের মধ্যে একজন তার একটা দাস ছিল তিনি তার মৃত্যুর পরে আজাদ বলে তিনি মারা যান আমি মরে গেলে তুমি আজাদ এ বলে তিনি মারা যান ওলাম ইয়াকুল্লাহ মাল গাইরো ওই ব্যক্তির ওই গোলামটা ছাড়া দাস ছাড়া আর কোনো মাল ছিল না সম্পদও ছিল না তাহলে এখানে আজাদ করে দিয়ে গেল মৃত্যুর পরে কিন্তু তার ছেলে মেয়ে তার পরিবার পরিজনের আর কিছুই ছিল না আল্লাহ নবী আলিসাল্লাম ফাদা আবিহি আর নবী সাল্লাম আল্লাহ নবী ওই গোলামটাকে ডেকে পাঠালেন নিয়ে আসতে বললেন ফাবা আহু এই দাসটাকে তিনি অন্য জায়গায় বিক্রি করে এর যে বিকৃত সম্পদ তার রেখে যাওয়া আত্মীয় স্বজন বা তার পরিবারভুক্ত তাদের মধ্যে সেটাকে আল্লাহ নবী দান করলেন এর দ্বারা বুঝে গেল কেউ যদি তার এমন সম্পদ থাকে যে সম্পদটা ছাড়া আর অন্য কোনো সম্পদ নেই ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত তার ওয়ারিসদেরকে মাহরুম করে যান তাহলে সেই মাহরুম করে যাওয়ার তার যে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না এটাই এর দ্বারা আমরা বুঝতে পারলাম কেউ যদি তার দানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করতে চায় তার ওয়ারিসদেরকে তাহলে এটা মোটেই ঠিক হবে না এবং এক্ষেত্রে যদি একেবারে শূন্য হয়ে যায় তাহলে সেটা তার সেই ওসিয়ত মান্য করা যাবে না আর ওসিয়তের ক্ষেত্রে তিন ভাগের এক ভাগের অতিরিক্ত ওসিয়ত করতে পারবে না এবং যারা তার ওয়ারিস তাদের জন্য ওসিয়াত করতে পারবে না এ হাদিসটি বোখারি মুসলিম থেকে বর্ণিত তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম যে কাজটি করলেন এমন কাজটা আজও করা বৈধ সেই অবস্থা যদি হয় ওয়ান মাইমুন আরাদি আল্লাহ তালা আনহা জাউজিন নবী সাল্লাহ আলিয়াল্লাম আন্নাফা রাতান ওয়াকাত ফি সামনিন ফামা তৎফি ফসুলান নবী সাল্লাম আনহা ফকাল আলকুহা ওয়ামা হাউলাহা ওয়াকুলু রাহুল বুখারি ওজাদ আহমদ নাসাই ওয়াফি সামনিন জামিদিন মাইমুন রাজি আল্লাহ তালা আনহা আল্লাহ নবী আলিসালামের স্ত্রী থেকে বর্ণিত তিনি বলেন যে ঘিয়ের মধ্যে একটা ফাড়া ইঁদুর পড়ে গিয়েছিল সেখানে পড়ে মারাও গিয়েছে আল্লাহ নবীকে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আল কুহা অমা হাউলাহা এই ইঁদুর বা চিকাকে ফেলে দাও এবং তার আশেপাশে যেখানে তার গা লেগেছে সেগুলিকে ফেলাই দাও ওয়াকুলু আর বাকি অবশিষ্টটুক তোমরা খাও এ হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন ইমাম আহমাদ বর্ণনা করেছেন আর নাসাই বর্ণনা করেছেন আহমদ নাসাইয়ের বর্ণায় ফি সামনিন জামেরিন অর্থাৎ জমাট বাঁধা ঘিয়ের মধ্যে পড়েছিল তাহলে জমাট বাঁধা যদি ঘি হয় বা এমন কোনো জিনিস হয় খাদ্যদ্রব্য সেখানে যদি এই অপবিত্র চিকা বা চোহা বা ওই ইঁদুর পড়ে যায় তাহলে সেটাকে ফেলে দিতে হবে এবং আশপাশ যা ওর গা যেখানে লেগেছে ওটাকে ফেলে দিতে হবে বাকিটুক সেটাকে খাওয়া যাবে কারণ তার এই যে অপবিত্রতা বাকি অংশে সেটা প্রবেশ করতে পারে নাই তবে যদি সেটা তরল হয় আর তরল পদার্থের মধ্যে সেটা পড়ে মরে যায় তাহলে সেখানে তো সবকিছুর মধ্যে তার অপবিত্রতা সংমিশ্রণ ঘটে যাবে তখন সেটাকে ফেলাই দিলে আর অপবিত্রতা তার সেখান থেকে বাইর করার মতো ক্ষমতা থাকবে না সেক্ষেত্রে পুরোটাই তখন ফেলে দিতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে যায়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 করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপ পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা ওয়ান মাইমুন রাজি আল্লাহ তালা আনহা জাউজিন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আন্না ফারাতান ওয়াকাত ফি সামনিন ফামাতাত ফি فسئل النبي صلى الله عليه وسلم عنها فقال ألقوها وما حولها وكلوا راه البخاري وزاد أحمد النسائي অফি সামনিন আমিদিন মাইমুনা রাজি আল্লাহ তাল আনহা আল্লাহ নবী আলিসালামের স্ত্রী থেকে বর্ণিত তিনি বলেন যে ঘিয়ের মধ্যে একটা ফাড়া ইঁদুর পড়ে গিয়েছিল সেখানে পড়ে মারাও গিয়েছে আল্লাহ নবীকে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আল কুহা অমা হাউলাহা এই ইঁদুর বাচিকাকে ফেলে দাও এবং তার আশেপাশে যেখানে তার গা লেগেছে সেগুলিকে ফেলাই দাও ওয়াকুলু আর বাকি অবশিষ্টটুক তোমরা খাও এ ইমাম বুখারি বর্ণনা করেছেন ইমাম আহমাদও বর্ণনা করেছেন আর নাসাই বর্ণনা করেছেন আহমাদ নাসাইয়ের বর্ণায় ফি সামনিন জামেরিন অর্থাৎ জমাট বাঁধা ঘিয়ের মধ্যে পড়েছিল তাহলে জমাট বাধা যদি ঘি হয় বা এমন কোনো জিনিস হয় খাদ্যদ্রব্য সেখানে যদি এই অপবিত্র চিকা বা চোহা বা ওই ইঁদুর পড়ে যায় তাহলে সেটাকে ফেলে দিতে হবে এবং আশপাশ যা ওর গা যেখানে লেগেছে ওটাকে ফেলে দিতে হবে বাকিটুক সেটাকে খাওয়া যাবে কারণ তার এই যে অপবিত্রতা বাকি অংশে সেটা প্রবেশ করতে পারে নাই তবে যদি সেটা তরল হয় আর তরল পদার্থের মধ্যে সেটা পড়ে মরে যায় তাহলে সেখানে তো সবকিছুর মধ্যে তার অপবিত্রতা সংমিশ্রণ ঘটে যাবে তখন সেটাকে ফেলাই দিলে আর অপবিত্রতা তার সেখান থেকে বাইর করার মতো ক্ষমতা থাকবে না সেক্ষেত্রে পুরোটাই তখন ফেলে দিতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে এই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে এরপরে হাদিস ওয়ান আবি হুরাইরা রাজি আল্লাহ আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إذا وقعت الفارة في السمن فإن كان جامدا فألقوها وما حولها وإن كان مائيا فلا تقربوه رواه أحمد وأبو داود وقد حكم عليه البخاري وأبو حاتم بالوهم আবু হরেরা রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি ফারা ইঁদুর বা চিকা যদি জমাট বাঁধা ঘির মধ্যে পড়ে যায় তাহলে সেটাকে ফেলে দাও তার আশেপাশে যা আছে ফেলে দাও ওয়াইন কানামা ইয়ান ফালা তাকরাবু আর যদি সেটা গলিত হয় সেটা তরল হয় তাহলে তার আশেপাশেই তোমরা যাবে না এ হাদিস টিম আহমাদ এবং আবু দাউদ বর্ণনা করেছেন ওয়াকাদ হাকামা হিল বুখারি ও আবু হাতেম আবু হাতেম এবং বুখারি এই হাদিসটিকে ওয়াহাম বলেছেন অর্থাৎ এই হাদিসটি মুসনাদে মাইমুনার হাদিস মাইমুনার রাজি আল্লাহ তালা আনার মোসনাদ মানে তার বর্ণিত হাদিস এটা আবু সঙ্গে বর্ণনা করা হয়েছে তাহলে এটা ঠিক না তাহলে এই হাদিসের মতন বা এর যে অর্থ ঠিক আছে কিন্তু বর্ণনা আবহরেরা করেছেন এটা কিন্তু ঠিক না বরং বর্ণা এটা হলো কার মাইমুনা রাজি আল্লাহ তালা আনহার তাহলে এ দ্বারা স্পষ্ট হয়ে গেল যদি গলিত হয় সেটা তরল হয় সেটা খাওয়া যাবে না ব্যবহার করা যাবে না বিক্রি টিক্রি করা যাবে না আর যদি জমাট বাঁধা হয় তাহলে ইঁদুর বা ওই নোংরা অপবিত্র বস্তু ফেলে দিয়ে তার আশপাশে যতটুক ফেলে দিয়ে সেটাকে বিক্রি করা খাওয়া যায় এই ব্যবসা অধ্যায় এটাই আমাদের উদ্দেশ্য এখানে যে এই ধরনের কোনটা ব্যবসা চলবে আর কোনটা চলবে না এটুকুই আমাদের জানা দরকার ওয়ান আবি জুবাইর কাল সাল তু জাবিরান আনসামনি সিন্নুর ফকালা মুসলিম ওজাদ ইল্লা থেকে তিনি আমি জাবেরকে আমি জিজ্ঞেস করলাম সিন্নুর কুকুর এবং বিড়ালের ব্যবসা করে বিক্রি করে ওই অর্থ হালাল না হারাম এ বিষয়ে আমি জাবেরকে জিজ্ঞেস করলাম আবু জুবাইর বলতেছেন ও আজাজালিক তিনি বলে আল্লাহর নবী এ ব্যাপারে ধমকি দিয়েছেন শক্তভাবে নিষেধ করেছেন যে না এটা চলবে না হারাম এটা রাহ মুসলিম নাসাই ইহাদিস ইমাম মুসলিম এবং নাসাই বর্ণনা করেছেন ওয়াজাদা ইল্লা কালবা সাইদিন নাসাইর বর্ণনাতে শিকারী কুকুর যে কুকুর দিয়ে শিকার করা যায় শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত এমন কুকুর ব্যতিরিকে এই কথাটা অতিরিক্ত বর্ণনা করেছেন কে ইমাম নাসাই এজন্যে এই যে অতিরিক্ত শব্দটা ইমাম শৌকানি রাহমল্লা বলেন যে এই অতিরিক্তটা মনকার এটা গ্রহণযোগ্য না ইবনে হেব্বান এই খবরটাকে বলছেন বাহতুল্লাহ এর কোনো ভিত্তি নেই মোট কথা এই যে অতিরিক্ত যেটা শিকারী কুকুর হলে এটাকে কেনা বেচা করা বা এর ব্যবসা করা যায় এই অতিরিক্ত জিনিসটিকে হাদিস তারা সাব্যস্ত না এই হাদিস দিয়েই কিন্তু যারা জায়েজ বলেছেন যে সমস্ত কুকুর রাখা যায় তাদের দলিল কিন্তু আমরা বলবো এটা মনকার অতিরিক্ত এটা জয়ীফ বর্ণাকারী যারা বিশ্বস্ত বর্ণাকারী তাদের বিপরীত বর্ণনা করেছে অতএব এটা গ্রহণযোগ্য নয় এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে তাহলে কুকুর এবং বিড়ালের ব্যবসা বাণিজ্য অবৈধ এটা হারাম চলবে না وعن عائشة رضي الله تعالى عنها قالت جاءتني بريرة فقالت إني كاتبت أهلي على تسع أواق في كل عام أوقية فأعينيني قلت إن أحب أهلك أن أعدها لهم ويكون ولاؤك لي فعلت আয়েশা রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে আমার কাছে বাড়িরা বাড়িরা একজন দাসী ছিলেন আয়েশা রাজিয়াল্লাহর কাছে এসে বললেন আহলি আমার যে মালিক তার সঙ্গে আমি মোকাতাবা করেছি মানে লেখাপড়া করে নিয়েছি আলা তিসি আওয়াক নয় উকিয়া নয় উকিয়া যেটা দুইশো ষাট দীর্হাম আর একশো সাড়ে বারো তোলা রূপা এটা যদি প্রতি বছরে এক উকি অর্থাৎ সাড়ে দশ তোলা করে বা চল্লিশ হাম করে প্রতি বছর ওদেরকে আমি দিয়ে দেব এটা পরিশোধ হয়ে গেলে আমি আজাদ হয়ে যাব এই কথাটা বাড়ির আল্লাহ তালা আনা মা আয়েশার কাছে এসে বললেন এবং তিনি সাহায্য চাইলেন যে ব্যাপারে আমাকে আপনি সহযোগিতা করেন কুলতু আয়েশা বলে আমি বললাম ইন আহাব্বা আহলুকে আন আউদ্দাহা লাহুম তোমাকে আমি আজাদ করব তবে তোমার ওয়ালাটা আমি পাব ফাজাহাবাদ বারিরাত ইলা আহলিহা গিয়ে এই কথা বললেন যে এই শর্তে আমি আপনাদের দিব ঠিক আছে কিন্তু ওয়ালাটা হবে কার আয়সারা দিল আনহার ফাওয়াউ আলাইহা তারা কি করলো বললো যে না এটা হতে পারে না এই শর্ত মানা যাবে না ফাজা আতমিন ইন দেহিম সেই বাড়িরা আবার আয়েশা রাজুল্লার কাছে আসলেন ওয়ারাসুল্লাহ সাল্লাম যা আলিস ওই সময় রাসুল সাল্লাম বসেছিলেন ফাকালাত ইন্নি কাদ আরাজ তু জালিকা আলাইহিম ফাবাউ বাড়িরা বললেন এই প্রস্তাব দিয়েছিলাম যে ওয়ালাটা যিনি আমাকে আজাদ করে দেবেন আয়েশ রাজুল্লাহর জন্য হবে কিন্তু তারা অস্বীকার করেছে জলা তাদেরই থাকবে এই শর্তে তারা আজাদ করতে রাজি হয়েছে কাছে এখানে জানতে পারলেন যে এরকম আজাদ করার জন্য চুক্তি করেছে আমি তাদের এইটা তাকে সহজতা করতে চেয়েছি ওলাটা আমার হবে কিন্তু তারা রাজি হয় নাই ওলা তাদেরই থাকবে আল্লাহ নবীকে এই কথাটা আয়সা রাজিল্লাহ বললেন ফকাল খুদি আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি তাকে ক্রয় করে নাও তাকে তুমি আজাদ করে দাও আর শর্ত করো যে তোমার জন্যে ওয়ালা থাকবে আল্লাহ নবী বললেন তাকে তুমি আজাদ করে দাও শর্ত লাগাও তাদের উপরে যে ওয়ালাটা তুমি আয়েশারই হবে ফাইন নামাল ওয়ালা ওলিমান আতাক যে আদাজ করবে তারই জন্য কি ওয়ালা হবে ফাফা আলাত আয়েশা তুরাদি আল্লাহ আনহা আল্লাহর নবীর স্ত্রী আয়েশা তাই করলেন সুম্মা কামা রাসুল্লাহাম ফিন্নাস খতিবান আল্লাহ নবী আয়সালাম এই খবর যখন জানতে পারলেন খুদ্া দেওয়ার জন্য মানুষেরকে ডেকে সেখানে দাঁড়িয়ে গেলেন ফাহামিদ আল্লাহ আসনাই আল্লাহ নবী তার নিয়ম অনুযায়ী আল্লাহর প্রশংসা করলেন এরপরে সুম্মা কালের পরে বললেন আম্মাবাদ এই ঘটনা খোলার পরে বললেন আহমদ সানা আল্লাহর প্রশংসার পরে বললেন ফামা বাল রিজালিন ওই সমস্ত মানুষের কি হয়েছে যারা আল্লাহর কিতাবে যা শর্ত নেই শরীয়তে যে শর্ত করা জায়েজ নেই এমন ধরনের শর্ত আরোপ করে তারা মা কারামিন শর্তিল্লাইসাফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল যে শর্ত আল্লাহর কিতাবে নেই শরীয়ত সম্মত শর্ত না সেটা বাতিল গ্রহণযোগ্য না ওয়াইন কানা মিয়াতু শর্তিন যদিও সেটা কি একশো শর্তও না করুক একশোটাও শর্ত যদি করে আর আল্লাহর কিতাবে না থাকে তাহলে সেটা বাতিল অগ্রহণযোগ্য ফাঁকাদা উল্লাহ আক আল্লাহর ফাইসালাই হলো বেশি হকদার মানার জন্যে অসার্তুল্লাহ আউসাক আল্লাহর শর্তই বেশি শক্তিশালী দৃঢ় এবং মজবুত মানুষের শর্তের কোনো সেখানে মূল্য নেই ওয়াইনামাল ওয়ালা ওলিমান আতাক আল্লাহ নবী সবাকে ডেকে ঘোষণা করে দিলেন সবার সামনে যে আজাদ করবে দাস দাসী সে মরে গেলে তার ওয়ারিস কেউ না থাকলে কোনো দিক থেকে তার রেখে যাওয়া সম্পত্তি যেই ব্যক্তি আজাদ করেছে সেই পাবে কাজেই শর্ত করুক আর না করুক তারা পাবে না এই হাদিসটি বোখারি মুসলিমের আর শব্দগুলি বোখারির মুসলিমে রয়েছে ইস্তারিহা তুমি তাকে করাই করে নাও ও আতিকিহা তাকে আজাদ করে দাও অস্তারিতি লাহমুল ওয়ালা তুমি তাদের প্রতি শর্ত লাগাই দাও যে ওয়ালা কিন্তু আমার কাজে তারা মানুক আর না মানুক কিতাবুল্লাহ যে শর্ত নাই সে শর্ত গ্রহণযোগ্য নয় সেটি বাতেল এ দ্বারা আমরা বুঝতে পারলাম ব্যবসা ক্ষেত্রে যদি কেউ এমন শর্ত লাগায় যেই শর্তটা কোরআন ও হাদিসে নেই শরীয়ত সম্মত না সেই শর্ত গ্রহণযোগ্য হবে না ক্রেতার ক্ষেত্রে বা বিক্রেতার ক্ষেত্রে ক্রেতার ক্ষেত্রে এবং বিক্রেতার ক্ষেত্রে কারোর জন্যে সেটা গ্রহণযোগ্য হবে না তাহলে শর্ত করা জায়জ রয়েছে ব্যবসা ক্ষেত্রে তবে শরীয়ত সম্মত শর্ত শরীয়ত বহির্ভূত কোনো শর্ত করা জায়েজ নেই এটা আমরা এই হালসের দ্বারা সুস্পষ্ট জানতে পারলাম ওয়ারিবিন উমর রাজি আল্লাহ তালুমা কাল নাহা ওমর আন বাই এ উম্মাহাতিল আউলাদ ফকাল লা তুবাউ ওলা তু হাবু ওলা তু রাসু ইবনে উমার থেকে বর্ণিত তিনি বলেন যে উমার ফারুক তো নিষেধ করে দিয়েছেন উম্মাহাতুল আউলাদ যে দাসীর সঙ্গে তার মালিক মেলামেশা করে সহবাস করে এবং তার পেট থেকে সন্তান জন্মগ্রহণ করে এদেরকে উম্মাহাতুল আউলাদ বা উম্মুল ওলাদ বলা হয় এদেরকে বিক্রি করা নিষেধ চলবে না এভাবে আরো বললেন একে বেচা যাবে না একে দান করা যাবে না যতটুক সম্ভব তার থেকে সে ফায়দা নিবে তার সঙ্গে মেলামেশা করবে মরে গেলে সে আজাদ হয়ে যাবে ওমার ফারুক রাজিল্লাহ তাল আনহু ওলাদকে বিক্রি করা এটাকে নিষেধ করে দিলেন নিঃসন্দেহে উমার ফারুক এই ধরনের কোনো কাজ করতে পারে না যেটা আল্লাহ নবী থেকে জানেন নাই এই জন্য হাদিসটি যদিও মাউকুফ তার হুকুম হলো কি মারফো এটি ইমাম মালিক বর্ণনা করেছেন এবং বলেছেন যে কিছু কিছু বর্ণাকারীরা এটাকে মারফো অর্থাৎ আল্লাহ রসুলের কথা বলেছেন আল্লাহ রসুলের কথা হিসেবে এটা প্রমাণিত না বরং উমার ফারুকের কাজ আর উমার ফারুক যে কাজটি করেছেন সত্যি সেটি সম্মত তাই উম্মুল আউলাদকে বিক্রি করা জায়জ নেই আজাদ হয়ে যাবে এটাই হলো সিদ্ধান্ত আমরা এখানে শেষ করি এই পর্বের আলোচনা আল্লাহ আমাদেরকে সে তফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I IBO BGB double two I ban GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস আল্লাহ আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে